শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় পড়বি দুরুদ তাহার সনে গিয়ে তাহার রোজায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ দুরারবের পাক ভূমিতে জিন্দা নবীজি ঘুমায় তথায় গিয়ে করলে সালাম আমার নবী শুনতে পায় দুরারবের পাক ভূমিতে জিন্দা নবীজি ঘুমায় তথায় গিয়ে করলে সালাম আমার নবী শুনতে পায় দুরারবের পাক ভূমিতে জিন্দা নবীজি ঘুমায় কথায় গিয়ে করলে সালাম আমার নবী শুনতে পায় কে কে যাবি আয়রে আয় কাফেলা তো যায় রে যায় কে কে যাবি আয়রে আয় কাফেলা তো যায় রে যায় একলা হলে কেমনে যাবি জিন্দা নবীজি রওজায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله শিশু কিশোর নবীর কাছে ছিল অনেক আদরের ভালোবেসে কোলে তোলে নিতেন ছোট শিশুদের শিশু কিশোর নবীর কাছে ছিল অনেক আদরের ভালোবেসে কোলে তুলে নিতেন ছোট শিশুদের শিশু কিশোর নবীর কাছে ছিল অনেক আদরের ভালোবেসে কোলে তুলে নিতেন ছোট শিশুদের পাখির বেশে ছুটে আয় ঘুরে যাবি মদিনায় পাখির বেশে ছুটে আয় ঘুরে যাবি মদিনায় আরব সাগর পাড়ি দিয়ে যাবি মরু সাহারায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله প্রতি বছর হজের সময় কত মুমিন ছুটে যায় সশরীরে গিয়ে তারা সালাম জানায় তাহার পায় প্রতি বছর হজের সময় কত মুমিন ছুটে যায় সশরীরে গিয়ে তারা সালাম জানায় তাহার পায় প্রতি বছর হজের সময় কত মুমিন ছুটে যায় সশরীরে গিয়ে তারা সালাম জানাই তাহার পায় আমি গরিব কেমনে যাই টাকা করি নাই রে নাই আমি গরিব কেমনে যাই টাকা করি নাই রে নাই একদিন কোদা তৌফিক দিল যেতাম সোনার মদিনায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় শিশু কিশোর ছুটে আয় যাবি সোনার মদিনায় পড়বি দরুদ তাহার সনে গিয়ে তাহার রোজায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب